পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ নরেন্দ্র কর্তৃক শ্রীরামকৃষ্ণের প্রচার কার্য আজ আমরা একটু আলোচনা করিব পরমহংসদেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কিরূপ প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন ঈশ্বর দর্শন শ্রীরামকৃষ্ণের প্রথম কথা ঈশ্বরকে দর্শন করিতে হইবে কতকগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে এই জন্মেই হোক অথবা জন্মান্তরেই হোক একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কথা হইতেছিল পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন রবিবার ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাঁকে লাভ করবার চেষ্টা করো বই পড়ে কি জানবে যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ হাটে পৌঁছিলে আরেক রকম তখন স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে শুনতে পাবে আলু লও পয়সা দাও বই পড়ে ঠিক অনুভব হয় না অনেক তফাত তাহাকে দর্শনের পর শাস্ত্র সায়েন্স সব খড়কুটো বোধ হয় বড়বাবুর সঙ্গে আলাপ দরকার তার কখানা বাড়ি কটা বাগান কটা কোম্পানির কাগজ এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন কিন্তু জো সো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক তখন ইচ্ছা হয়তো তিনিই বলে দিবেন তার কখানা বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে সকলের হাস্য একজন ভক্ত এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয় শ্রীরামকৃষ্ণ তাই কর্ম চাই সাধন চাই ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোক বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার করো চার ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল মাছটা ধাপাং করে উঠল যখন দেখা গেল আরও আনন্দ ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্মসমিতি সমক্ষে বলিলেন অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা দর্শন করা the Hindu does not want to live upon words and theories he must see God and that alone can destroy all doubts. So, the best proof a Hindu sage gives about the soul, about God, is I have seen the soul, I have seen God. The whole struggle in their system is a constant struggle to become perfect, to become divine, to reach God and see God. and there reaching God, seeing God, becoming perfect, even as the Father in heaven is perfect, constitutes the religion of the Hindus. From Lecture on Hinduism, Chicago Parliament of Religions আমেরিকার অনেক স্থানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন সকল স্থানেই এই কথা হার্টফোর্ড নামক স্থানে বলিয়াছিলেন The next idea that I want to bring to you is that religion does not consist in doctrines or dogmas. The end of all religions is the realization of God in the soul. Ideals and methods may differ, but that is the central point. That is the realization of God, something behind this world of sense, this world of eternal eating and drinking and talking nonsense. This world of false shadows and selfishness. There is that beyond all books, beyond all creeds, beyond the vanities of this world, and that is the realization of God within yourself. A man may believe in all the churches in the world, he may carry on his head all the sacred books ever written, he may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, I would class him with the rankest atheist. স্বামীজি তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয় লোকে বলে হাঁ ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে কিন্তু আজকাল আর তাহা হয় না স্বামীজি বলেন অবশ্য হয় মনের যোগ কনসেন্ট্রেশন অভ্যাস করো অবশ্য হৃদয় মধ্যে তাহাকে পাইবে the teachers all saw God they all saw their own souls and what they saw they preached only there is this difference that by most of these religions, especially in modern times a peculiar claim is made, namely that these experiences are impossible at the present day. They were only possible with a few men, who were the first founders of the religions that subsequently bore their names. At the present time, these experiences have become obsolete, and therefore, we have now to take religion on belief. This I entirely deny. Uniformity is the rigorous law of nature. What once happened can happen always. From Rajjaga Introductory. Shamiji, New York নামক নগরে 9 January 1896 ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে আইডিয়াল অফ ইউনিভার্সাল রিলিজিয়ান এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন অর্থাৎ যে ধর্মে জ্ঞানী ভক্ত যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য এই কথা বলিলেন জ্ঞান কর্ম ভক্তি এগুলি নানা পথ নানা উপায় কিন্তু গন্তব্যস্থান একই অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার স্বামীজি বলিলেন then again all this various yogas work or worship physique, control, or philosophy have to be carried out into practice. Theories will not do. We have to meditate upon it, realize it until it becomes our whole life. Religion is realization, not talk, nor doctrine, nor theories, however beautiful they may be. It is being and becoming, not hearing or acknowledging. It is not an intellectual ascent. By intellectual ascent, we can come to a hundred sorts of foolish things and change them next day. But this being and becoming is what is religion. মাদ্রাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও ওই কথা হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন The one idea which distinguishes the Hindu religion from every other in the world, the one idea to express which the sages almost exhaust the vocabulary of the Sanskrit language, is that man must realize God. Thus, to realize God, the Brahman, as the Daitins or dualists say, or to become Brahman, as the Advaitins say, is the aim and end of the whole teachings of the Vedas. From Reply to Madras Address স্বামীজি উনত্রিশে অক্টোবর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে লন্ডন নগরে বক্তৃতা করেন বিষয় ঈশ্বর দর্শন রিয়েলাইজেশন এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান ব্রহ্মজ্ঞান চান ধর্মরাজ জম বলিলেন বাপু যদি ঈশ্বরকে জানিতে চাও দেখিতে চাও তাহা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে ভোগ থাকিলে যোগ হয় না অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না স্বামী বলিতে লাগিলেন আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি যদি একবার ঈশ্বর দর্শন হয় তাহা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে we are all atheists and yet We try to fight the man who tries to confess it. We are all in the dark. Religion is to us a mere intellectual assent, a mere talk, a mere nothing. We often consider a man religious who can talk well. But this is not religion. Religion comes when that actual realization in our own souls begins. That will be the dawn of religion, then will real faith begin.